নামাজ পড়ো নামাজ পড়ো মুমিন মুসলমান আল্লাহ তালার কাছে তোমার বাড়বে যে সম্মান নামাজ পড়ো নামাজ পড়ো মুমিন মুসলমান আল্লাহ তালার কাছে তোমার বাড়বে যে সম্মান আল্লাহ তালার কাছে তোমার বাড়বে যে সম্মান আমরা পালন করি আল্লাহর যত ইবাদত নামাজ হলো আল্লাহ তালার প্রিয় ইবাদত আমরা পালন করি আল্লাহর যত ইবাদত নামাজ হলো আল্লাহ তালার প্রিয় ইবাদত নামাজ পড়লে আল্লাহ বেশি নেকি করেন দান আল্লাহ তালার কাছে তোমার বাড়বে যে সম্মান নামাজ পড়ো নামাজ পড়ো মুমিন মুসলমান আল্লাহ তালার কাছে তোমার বাড়বে যে সম্মান নামাজ পড়লে রুজির অভাব দূর হইবে ভাই কবরেতে থাকবে সুখে কোনো চিন্তা নাই নামাজ পড়লে রুজির অভাব দূর হইবে ভাই কবরেতে থাকবে সুখে কোনো চিন্তা নাই রোজ হাসরে যখন বান্দার বিচার শুরু হবে মোর নবীজি নামাজিকে সাফায়াত করিবে রোজ হাসরে যখন বান্দার বিচার শুরু হবে মোর নবীজি নামাজিকে সাফায়াত করিবে নামাজিকে আল্লাহ তালা জান্নাত করবেন দান নামাজিকে আল্লাহ তালা জান্নাত করবেন দান আল্লাহ তালার কাছে তোমার বাড়বে যে সম্মান আল্লাহ তালার কাছে তোমার বাড়বে যে সম্মান নামাজ পড়ো নামাজ পড়ো মুমিন মুসলমান আল্লাহ তালার কাছে তোমার বাড়বে যে সম্মান আল্লাহ তালার কাছে তোমার বাড়বে যে সম্মান আল্লাহ তালার কাছে তোমার বাড়বে যে সম্মান